ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসি ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসী ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসি ভালোবাসি আমি বহুতা নদী রূপালী জলের ধারা ভালোবাসি আমি সাগর পাহাড় দূর আকাশের তারা ভালোবাসি আমি বহুতা নদীর রূপালী জলের ধারা ভালোবাসি আমি সাগর পাহাড় দূর আকাশের তারা ভালোবাসি আমি স্বাধীন ডানায় পাখিদের ওড়া উড়ি ভালোবাসি আমি কিশোর ছেলে বাহারি রঙিন ঘুরি ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসী ভালোবাসি আমি শিউলি বকুল গোলাপের তাজা ঘা ভালোবাসি আমি বীর সংগ্রামী সাহসী দীপ্ত প্রাণ ভালোবাসি আমি দোয়েলের শীষ কোকিলের কুহুতা ভালোবাসি আমি রবীন্দ্রনাথ চাই লালনের গান ভালোবাসি আমি শিউলি বকুল দেশবাসী আমি বীর সংগ্রামী সাহসী দীপ্ত প্রাণ ভালোবাসি আমি দোয়েলের শীষ কোকিলের কুহুতা ভালোবাসি আমি রবীন্দ্রনাথ চাইলা লোনের গান ভালোবাসি আমি স্বাধীন জানায় পাখিদের ওড়াউড়ি ভালোবাসি আমি কিশোর ছেলে বাহারি রঙিন ঘুড়ি ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসি ভালোবাসি আমি সাপলা সালু পদ্ম ফোটার বি ভালোবাসি আমি সাদা পেজা মেঘ শরতের নীল ভালোবাসি আমি স্নেহ মহিমার মায়া ভরা হাসি মুখ ভালোবাসি আমি এই বাংলার চিরশ্যামলী মাবুক ভালোবাসি আমি শাপলা সালু পদ্ম ফোটার বীর ভালোবাসি আমি সাদা পেজামে শরতের নীল আমি স্নেহ মহিমার মায়া ভরা হাসি মুখ ভালোবাসি আমি এই বাংলার চিরশ্যামলি বুক ভালোবাসি আমি স্বাধীন জানায় পাখিদের ওড়া উড়ি ভালোবাসি আমি কিশোর ছেলে বাহারি রঙিন ঘড়ি ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসী ভালোবাসি আমি বহুতা নদী রূপালী জলের ধারা ভালোবাসি আমি সাগর পাহাড় দূর আকাশের তারা ভালোবাসি আমি বহুতা নদীর রূপালী জলের ধারা ভালোবাসি আমি সাগর পাহাড় দূর আকাশের তারা ভালোবাসি আমি স্বাধীন ডানায় পাখিদের ওড়া উড়ি ভালোবাসি আমি কিশোর ছেলে বাহারি রঙিন ঘুরি ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধান রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসী ভালোবাসি আমি মাঠের সবুজ সোনা ধানে রাশি রাশি ভালোবাসি আমি সুরে বেজে ওঠা রাখালের প্রিয়বাসী